فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمحون وجعلنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের কসম নিশ্চয় আপনি রাসুলদের অন্যতম সরল পথের ওপর আছেন কোরআন অবতীর্ণ হয়েছে মহাপরাক্রমশালী পরম করুণাময়ের পক্ষ থেকে যেন আপনি এমন লোকদেরকে ভয় প্রদর্শন করেন যাদের পূর্বপুরুষদেরকে ভয় প্রদর্শন করা হয়নি বস্তুত এ কারণেই তারা গাফিল তাদের অধিকাংশের ওপর আল্লাহর বাণী সাব্যস্ত হয়ে গেছে সুতরাং তারা ইমান আনবে না আমি তাদের গলদেশে বেড়ি লাগিয়ে দিয়েছি আবার তা চিবুক পর্যন্ত পৌঁছিয়েছি ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে আমি তাদের সামনে একটি প্রাচীর এবং তাদের পেছনে একটি প্রাচীর স্থাপন করেছি এবং আমি তাদেরকে আবৃত করে দিয়েছি ফলে তারা দেখতে পায় না وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون انما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفره واجر كريم انا نحن نحيي الموتى ونكتب ما قدموا واثارهم وكل شيء أحصيناه في إمام مبين আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন বা নাই করুন তাদের পক্ষে উভয় সমান তারা ইমান আনবে না আপনি তো কেবল এমন লোককেই ভীতি প্রদর্শন করতে পারেন যে উপদেশ অনুযায়ী চলে এবং পরম করুণাময়কে না দেখে ভয় করে অতএব আপনি তাকে ক্ষমা ও উত্তম বিনিময়ের সুসংবাদ দিন নিশ্চয়ই আমি মৃতদেরকে জীবিত করি আর আমি লিপিবদ্ধ করে রাখি যা তারা আগে প্রেরণ করে এবং যা তারা পশ্চাতে রেখে যায় আর আমি প্রত্যেক বস্তুকে এক স্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا انا اليكم مرسلون قالوا ما انتم الا بشر مثلنا وما انزل الرحمن من شيء ان انتم الا تكذبون আপনি তাদের সামনে একটি ঘটনা উপস্থাপন করুন এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত যখন সেই জনপদে কয়েকজন রাসুল আগমন করেছিলেন যখন আমি তাদের নিকট দুজন রাসুল পাঠালাম তখন তারা সে দুজনকে মিথ্যা প্রতিপন্ন করল তখন আমি তাদেরকে তৃতীয় একজন দ্বারা সহায়তা করলাম অতপর সে তিনজন রাসূল বললেন আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ এবং অতীব দয়াময় আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা তো কেবল মিথ্যা বলছো قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم রাসূলগণ বললেন আমাদের পালনকর্তা অবগত আছেন যে নিশ্চয়ই আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব জনপদবাসী বলল আমরা তো তোমাদেরকে অশুভ মনে করছি যদি তোমরা নিবৃত না হও তাহলে অবশ্যই তোমাদেরকে প্রস্তারাঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون রাসূলগণ বললেন তোমাদের অশুভত্ব তোমাদের সাথেই সংযুক্ত রয়েছে তোমাদেরকে যে উপদেশ দেয়া হয় তোমরা কি একে অশুভ মনে করছো বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আর নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসলো সে বলল হে আমার সম্প্রদায় রাসুলদের অনুসরণ করো তোমরা সেসব লোকের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং যারা নিজেরাও সঠিক পথের উপর আছে ওমালিয়ালা أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين আর আমার কি হলো যে আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন অথচ তোমাদেরকে তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে আমি কি আল্লাহকে ছেড়ে অন্য এমন সব উপাস্য গ্রহণ করব যদি করুণাময় আল্লাহ আমাকে কোনো কষ্ট দিতে চান তাহলে না সেই উপাস্যদের সুপারিশ আমার কোনো কাজে আসবে আর না তারা আমাকে মুক্ত করতে পারবে এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট ভ্রান্তিতে পতিত হব নিশ্চয়ই আমি তোমাদের প্রতিপালকের প্রতি ইমান এনেছি অতএব তোমরা আমার কথা শোনো তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলতে লাগল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করেছেন এবং মর্যাদা বান্দের অন্তর্ভুক্ত করেছেন أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি আর আমি বাহিনী প্রেরণকারীও নই তা ছিল কেবল একটি বিকট ধ্বনি আর অমনি তারা নিস্তব্ধ হয়ে গেল আফসোস বান্দাদের উপর তাদের কাছে যখনই কোনো রাসুল এসেছেন তখনই তাকে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وان كل لما جميع لدينا محضرون وايه لهم الارض الميته احييناها واخرجنا منها حبا فمنه ياكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون তারা কি লক্ষ্য করেনি আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যারা তাদের কাছে আর ফিরে আসবে না আর অবশ্যই তাদের সবাইকে সমবেতভাবে আমার সামনে উপস্থিত হতে হবে তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে মৃত জমিন আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে শস্য উৎপন্ন করি ফলে তা থেকে তারা খেয়ে থাকে আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি এবং তাতে ঝর্ণা প্রবাহিত করেছি যেন তারা সেগুলোর থেকে ফল খেতে পারে বস্তুত তাদের হাত তা সৃষ্টি করেনি তবু কি তারা শকর আদায় করবে না سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদ থেকে মানব জাতি থেকে এবং সে সব বস্তু থেকে যা মানুষ জানে না জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন তাদের জন্য আরেকটি নিদর্শন হল রাত আমি তা থেকে দিনকে অপসারণ করি আর তৎক্ষণাতেই তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে এটা মহাপরাক্রান্ত ও সর্বজ্ঞের নিয়ন্ত্রণ আর যাদের জন্য আমি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 তাদের ডাকে সাড়া দেওয়ার কেউ থাকবে না এবং তাদেরকে রক্ষাও করা হবে না আমার অনুগ্রহ না হলে এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পার্থিব জীবন উপভোগ করার সুযোগ না দিলে যখন তাদেরকে বলা হয় তোমরা তোমাদের সামনে এবং পেছনে যা আছে সে সম্পর্কে সাবধান হও যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যেতে পারে তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের নিকট যে কোনো নিদর্শনে আসুক না কেন সেটা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا قال الذين كفروا للذين امنوا انطعم من لو يشاء الله اطعمه ان انتم الا في ضلال مبين ويقولون متى هذا الوعد ان كنتم صادقين যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করো তখন কাফেররা মুমিনদেরকে বলে আমরা কি এমন লোকদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ ইচ্ছে করলে খাওয়াতে পারেন তোমরা তো স্পষ্ট ভ্রান্তিতে রয়েছ তারা বলে কখন এই প্রতিশ্রুতিপূর্ণ হবে যদি তোমরা সত্যবাদী হও ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون এরা কেবল একটি ভয়ঙ্কর ধ্বনির প্রতীক্ষায় রয়েছে যা তাদেরকে পাকড়াও করবে এমতা অবস্থায় যে তারা সবাই পরস্পরের ঝগড়া বিবাদ করতে থাকবে সুতরাং তারা ওসিয়াত করারও সুযোগ পাবে না এবং নিজ পরিবারের লোকদের কাছেও ফিরে যেতে পারবে না সিংগায় ফুক দেয়া হবে তখনই তারা কবর থেকে উঠে আপন প্রতিপালকের দিকে ছুটে চলবে তারা বলবে হায় আমাদের দুর্ভোগ আমাদেরকে আমাদের কবর থেকে কে উঠালো এটা তো সেই বিষয় যার প্রতিশ্রুতি দিয়েছিলেন অতিশয় দয়ালু আল্লাহ আর তার রাসুলগণ সত্য বলেছিলেন إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون ان اصحاب الجنه اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون এটা হবে কেবল একটি তীব্র ধ্বনি আর সাথে সাথে তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না বরং তোমরা কেবল সেসব কাজেরই প্রতিফল প্রাপ্ত হবে যা তোমরা করতে নিশ্চয়ই জান্নাতিরা সেদিন আনন্দে মশগুল থাকবে তারা এবং তাদের স্ত্রীগণ স্নিগ্ধ ছায়াতলে পালঙ্কের উপর ভর দিয়ে বসে থাকবে তাদের জন্য সেখানে থাকবে ফল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 প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল তোমরা যে কুফরি করতে তার ফলাফল স্বরূপ আজ এতে প্রবেশ করো আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে যা কিছু তারা করত ফাস্তাবাকুস ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق افلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له ان هو الا ذكر وقران مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين আমি যদি ইচ্ছে করতাম তাহলে তাদের চোখগুলো বিলীন করে দিতে পারতাম তখন তারা পথ চলতে চাইলে কেমন করে দেখতে পেত আর আমি ইচ্ছে করলে তাদেরকে স্ব স্থানে আকৃতি বিকৃত করে দিতে পারতাম তখন তারা না পারত সামনে অগ্রসর হতে না পারত পশ্চাতে ফিরে যেতে আমি যাকে দীর্ঘ জীবন দান করি তার স্বাভাবিক গঠনে অবনতি ঘটায় তবুও কি তারা বোঝে না আমি রাসুলকে কাব্য রচনা শিক্ষা দেইনি এবং তা তার জন্য শোভনীয় নয় এটা তো শুধু উপদেশ এবং সুস্পষ্ট কোরআন যাতে তিনি জীবিত ব্যক্তিকে সতর্ক করতে পারেন আর যেন কাফেরদের বিরুদ্ধে অভিযোগ সাব্যস্ত হয়ে যায় ما عملت ايدينا انعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها ياكلون ولهم فيها منافع ومشارب افلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم انا نعلم ما يسرون وما يعلنون তারা কি লক্ষ্য করে না যে আমি তাদের জন্য আমার নিজ হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি অতপর এরাই সেগুলোর মালিক আর আমি এগুলোকে তাদের বশীভূত করে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 সে প্রকাশ্য বাক বিতণ্ডাকারী হয়ে গেল আর সে আমার সম্পর্কে উপমা রচনা করে এবং নিজের সৃষ্টিকে ভুলে যায় সে বলে কে জীবিত করবে হাড়গুলো যখন তা পৌঁছে যাবে আপনি বলে দিন সেগুলোকে তিনিই পুনর্জীবিত করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন আর তিনি তার প্রত্যেক সৃষ্টিতে সম্মুখ অবগত الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون তিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন উৎপাদন করেন আর তোমরাও তা থেকে আরও আগুন প্রজ্বলিত করো যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন হ্যাঁ আর তিনি মহাস্রষ্টা প্রজ্ঞাময় যখন তিনি কোনো কিছু করতে চান তখন তিনি তাকে বলেন হও অমৃতা হয়ে যায় অতএব পবিত্র সেই সত্তা যার হাতে রয়েছে প্রত্যেক কাজের পূর্ণ ক্ষমতা আর তোমাদের সবাইকে তারই কাছে ফিরে যেতে হবে এতক্ষণ আপনারা শুনছিলেন তাসনিম মাল্টিমিডিয়ার প্রথম উপহার কোরআন তর্জমা সিরিজ এক এতে তেলাওয়াত করেছেন বিশ্ববিখ্যাত কারি মিশাহারি রাশিদ আলাফাসি এবং এর বাংলা তর্জমায় কণ্ঠ দিয়েছি আমি ইলিয়াস হাসান যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন zero one seven one two four seven two one zero four আল্লাহ হাফেজ